الحمد لله الحمد لله ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ومن سيئات اللہ من فلا ومن فلا هادي ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا الله تعالى فمن شهد منكم الشعر فليكن ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسرى ولا بكم العسر ولتكملوا العزة نستغفر الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم من قطع طائفا كان له مغفرة لذنوبه তোমাদের জান্নাত দিয়ে দেওয়া হবে আর হ্যাঁ রোজকের প্রত্যাশী থেমে যাও রোজক কোনো চাওয়ার জায়গা না যাওয়ার স্থান নয় তোমরা না বুঝে রোজকের কাজ করতে তো ভাবো থেমে যাও অভ্যাস হয়ে তাও থাকে নৌকা তো অনেক অভ্যাস ওই অভ্যাসের কারণে সে গুণাগুলো আমি কয়েক তোমাকে দাবির কথা বলেছি আর কিছু না পারে এই একটা গুণ আমরা ছেড়ে চেহারায় হাত চেহারা তালা হাতিবে চেহারার মতো বানাই এইটুকু যে করতে পারতেছে হাতার না করা আমাদের উপযুক্ত হয়ে গেছে চেহারার উপরে কোনো বিলম্ব হবে অনেক মানুষ সম্পর্কে দেখা গেছে পুরা হয়ে গেছে সুন্দরে পুরা এখনো সে চেহারার যে নাবিক থেকে করে নাপিত পর্যন্ত তারা বকা বকা কারণ যার তো ভিতরে চলে আর এখান থেকে আমরা হচ্ছে আবিষ্কার করে এটাকে নাবিকের কি পরিমাণ মর্যাগত হয়ে গেছে গুণাটা কোনো কথা নেই জোয়ান পয়সা মনে করতে এটা একটা সৌন্দর্য যদিও কোনো সৌন্দর্য না শয়তানের উল্টাটাকে সৌন্দর্য দেখে শয়তানের উল্টাটাকে গুণাটাকে সুন্দর করে দেখা যায় কোরআন রাস্তা একটা মহিলা দেখবেন অনেক সুন্দর করে আসলে এত সুন্দর তার এটাকে সাজায় বের অনেক সুন্দর আবার তার মুখে দিয়ে কত রকম সাজালে হ্যাঁ? এমন ভাবে সাজাইছে মানুষ হয়ে যায় তো কোনো সৌন্দর্য না আল্লাহ হাবিব বলেছেন দাঁড়ে রাখার ভিতরে সম্ভব তো আমি এই বিষয়টা বারবার আপনাদের ক্ষেত্রে করেছি এই মাসে পুনর্বাসন করতে পারবো গুণা বর্জন করা না তারপরে মেইনলি গুণা হলো এই চেহারার উপরে জুলুম না করা টেলিভিশন না দেখা মহিলাদের জন্য সে পর্দা চলাফেরা না করা এইগুলো হলো মেইন জ্বর আল্লাহ আমাদেরকে এই মাসে গুণা পর্যন্ত করার কবিতা মানব বুঝি শয়তান তো বন্ধ হয়ে গেছে আরো নিজেই শয়তান হয়ে গেছে শয়তান হয় সেটা আল্লাহ তালা ঘুরাবার না থাকতে বলছেন আল্লাহ তোমার কাছে শয়তান থেকে পালা চাই যে শয়তান মানুষের দিলের মতো অপরাধা দেয় আল্লাহ পারে মানুষের মানুষ যদি না তাহলে বিড়ালের নামের সাথে নবীর নাম যোগ করতে পারে কেউ বেড়ালের নামের সাথে তার নবীর নাম রমজান আর নাম দেখলাম মুসলমানই নাম কি আরিফুল ইসলাম না আরিফুল রহমান নাম দেখলে তো নাস্তিক বোঝা যায় কিভাবে তার প্রিয় রবের নাম বিড়ালের সাথে সংযোগ করলো মাথা একটাই সম্ভাবনা ইসলামের দুশ্মনরা মুসলমানদের মধ্যে যে এজেন্ট আছে এদেরকে দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করে কি পরীক্ষা মুসলমানরা মারা গেছে না কিন্তু রু এখন আসছে মুসলমানরা মারা গেছে কিনা না কিছু রু এখন বাকি আছে মাঝে মাঝে টেস্ট করে এইভাবে নবীর উপরে হামলা করে তাই না গ্রিনল্যান্ড ওলারা তারা তো দেখা চাপে না আমাদের লোকের ছবি মারা তবে ছবি ছবি পায় তার গাড়ির মধ্যে বোমা মাথার মধ্যে বোমা নাও এই কাপের মধ্যে একটা মুসলমানরা ইমানের দিক দিয়ে মৃত্যুবরণ করছে না জীবিত যদি মৃত্যুবরণ করে এক লোকমাতে সব খাইবে মুসলমানদেরকে গিলে ফেলার সময় আসছে কিনা এইটা পরীক্ষা করার জন্য আমাদের মধ্যে আমাদের ঘরে তাদের রেজাল্ট ওদেরকে দিয়ে এমন একটা একটা করা করা আমাদেরকে পরীক্ষা করে টেস্ট করে যতদিন ইমানের করতে থাকবে মুসলমানরা মেরে নিবে আপনার মরে যাবে ইমারি মৃত্যু হবে তখন চিন্তা বলবে আর কিছুই তারা বলবে দেখেন না যে সময় বাগদাদের সিংহাসনে পতন হল বাগদাদের মুসলমানদের সিংহাসনে পতন হল কাতারি কাতারি চেঙ্গিস খান আল্লাহ খান হ্যাঁ তারা মুসলমানদের একটা পর একটা দেশ ছিনাই দিল এখন তারা বসে দিচ্ছে ঠিক এইভাবে তখন দিচ্ছিল চেঙ্গিস খান খান এরা মঙ্গোলিয়ার অধিবাসী তখন মুসলমানদের কি পরিমাণ অবলম্বন হচ্ছিল একটা একটা কাতারি একটা একটা বাজারে একদম লোকে সব মুসলমানকে কাতার বানাচ্ছে কাতার করে কাতার ওদের উপর মতো বল রুকুর মতো বড় হ্যাঁ। আমার কাছে চুরি নেই আমি বাজার থেকে চুরি আনবো তারপর তোমাদের সবাই যে রুকুতে রেখে বাসায় গেছে চুরি আনবো তো মুসলমানদের দিনের মধ্যে কাপড়ের রোগ হয় তাদের গোনার কারণে মুসলমানদের গোনার কারণে এমন ভাবে ঢুকে দেওয়া হচ্ছিল তো ওরা ওই অবস্থা রয়েছে আর আমার ও নেই চুরি আনতে গেছে ভালো করতে যা আছে একটা একটা করে ভাড়া দিকে দেওয়া মুসলমান তখন তারা এই অবস্থায় যেতে হয় আল্লাহ মেহরবানি এখন ইমান দাওয়াত তবলিগের নামে কিছু ওলারা কেরাম এখন ইমান মেহনতকে চালু রাখছেন যেটা আল্লাহ তালা আমাদের কিন্তু গ্রাস করা টাইম আসছে কিনা এটা কিন্তু পরিণত শুধু আপনি রাস্তায় বেড়ে দুটো করেন সেটা আগে আপনার ভিতরে ইমান আনতে হবে তাহলে লিখতার দিলেন ইমান সম্পর্কিত বলিয়া হয়ে কাপড়কে মোকাবেলা করতে হবে লিখতার দিলে কোনো ইমান হবে না লিখতার দ্বারা কোনো ইমান পাওয়া যাবে এগুলো হল নতুন ইসলাম চোদ্দ সংখ্যা আগে ইসলাম নাই নতুন ইসলাম লিখতার মধ্যে ছিল কোনো কাজ করার দরকার নেই সবাই আগে দুধ খাইবেন দুধ খাইবেন টেলিভিশন দেখবেন আবার পাঁচটা বছর নিউ তারা যখন ডাকে নিচে যাবে তারপরে সব দিয়ে দেবে সামনে একজন এগুলো নিউ ইসলাম এগুলো মদিনার ইসলাম মদিনার ইসলামে মানে হ্যাঁ করতে হবে ইমান শিখতে হবে কোরআন সই করতে হবে নামাজ সই করতে হবে তো আল্লাহ পাওয়া যাবে তখন কাপের আপনাকে ভয় করবে আপনার ইমানের কোনো মেহনত নামাজের কোনো মেহনত আছে আপনার চেহারা আপনার নেতা দেখলে পার্থক্য করা যায় না যাদের উজ্জ্বল না কাপের তখন আসলে আমরা সাহায্য করতে পারি গত রাত্রে তাড়াতাড়ি করতে পারেন কতগুলো মানুষ কতগুলো বানর জানি না এত চিল্লাই ছিল জানি না কোনো খেলা হয়েছে কিনা এত চিল্লাই ছিল নামাজ তোমার সম্পর্ক সেটা কি মুসলমান না কাপের সেটাই কি কোনো নামাজ করে না আমি যে বলতে এক ঘুমাতে কেন করেছে আমার কোনো লাগছে বলছিলাম এক মানুষ তো বাঘ হয়ে গেছে তো হয়ে গেছে সব হয়ে গেছে সেখানে এত চিল্লাইতে পারে নামাজ নেই রোজা নেই কিছু নাই খালি চিল্লায় এখন আপনি যে মানুষ সে কেমন বুঝছেন আমি কিন্তু সাপ হয়ে গেছি আমি কিন্তু বানর হয়ে গেছি হ্যাঁ কলেজের মতো দিতে হবে আগে তো বানর দেখলে চেনা দেবে এখন দেখলে চেনা যাবে না পরিচয়পত্র দিতে হবে আমার পক্ষ ভারত তো শুনতে আরেকটা লাগাই গেছে তার থেকে গরুর পরিচয়পত্র দিচ্ছে পরিচয় লিখতে ধরুন গরুর যাতে বাংলাদেশে আসতে না পারে ভারত সরকার গরুর পরিচয়পত্র দিচ্ছে ওটা আরেকটা লাগাই গেছে আমাদের দেশের তো বলতেছিলাম শয়তান ব্যাংকে রাখা হয় কিন্তু মানুষ যদি শয়তান হয়ে যায় এটা তো ব্যাংকে রাখা হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন রোজা রেখে গোলাপ থেকে বাঁচতে হবে এটা মেইন কথা তাহলে সে আল্লাহ রইয়ে দেবে এটা বারবার বলেছি রোজার আরো কিছু আকাম রয়ে গেছে ওটা আজকে বলা আমার উদ্দেশ্য যেমন এই মাস সম্পর্কে বলা হয়েছে এটা হল হামদর্দির মাস হামদর্দি সহমর্মিতা অন্যের দুঃখ বেদনায় শরীর হওয়া সেটার মাস তাহলে কি করতে হবে এই সংবাদটা শুনে বসে থাকলে এটা সংবাদ এই সংবাদটা শুনে বসে রাখতে হলে কিছু করতে হবে করতে হবে যে আল্লাহ তখন এটা আমদর্তির নাম বলেছেন তাহলে আমার দর্দি অনুযায়ী আমার ভাই বোন আমার আত্মীয় স্বজন আমার চাচা সবাই খালা সবাই আমার সবাই যত রকম আছে এদের মধ্যে কেউ গরিব আছে কিন্তু এদেরকে তালাক করে এদেরকে তো হাতিয়াদের করতে হবে যাতে ছাড়ি করার ব্যবস্থা হয় ইফতার দেওয়ার ব্যবস্থা হয় হাতিয়াদের করতে হবে কিন্তু কোনো টাকাই না থাকে আপনার কাছে হাতিয়া দেওয়ার মতো জাকাত দেন এইটাই হাতিয়া বলে দেন জাকাতও নিকট আসতে হাতিয়া বলে দিতে হয় যাদের যাদের দিল না তার কথা এমনি টাকাতে দিতে চেষ্টা এমনি টাকা যদি নাই থাকে আপনার খরচ হয়ে গেছে তাহলে কি টাকা থেকে দিয়ে তাদেরকে একটু সহযোগিতা করে কারো ভাই বলি কারো মামা বলি কারো শ্বশুর বলি হ্যাঁ কারো আলু বলি ডাক্তার সে বুঝবে বুঝে কাউকে পাঁচশো টাকা দিল কাউকে এক হাজার টাকা দিল সেটা রমজানের কাজে লাগাবেন আপনাকে হাদিয়া দিলাম রমজানের কাজে লাগাই দেবেন এই হাদিতে এই হলো দাম হাদিয়া করতে তাদের একটু একটু হয় আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের গরিব আত্মীয় অথবা কোনো আত্মীয় না পাশে থাকে প্রতিবেশী তারও কিছু সাহায্য করেনি রমজান আপনার পক্ষে যে মা অর্জন খাতে তাদের কিছু সাহায্য করেন হাতিয়া পেশ করেন কমিটির দায়িত্ব ডবল বেতন দেওয়া যেটাকে ঈদ বোনাস বলা হয় ঈদ বোনাসের নামে বেতন ডবল করে দেবে কমিটির দায়িত্ব মোতাবালির দায়িত্ব তারা দেখাবে কিন্তু মোতাবিরা কি করে সরাসরি এনাদেরকে কিন্তু হাদিয়া পেশ করবে তাহলে এই হাদিস রসুলের এই কথাকে আপনি আমি বাস্তবায়ন করে দিলাম আল্লাহ রসুল রমজানে এই দাবি জানাইছেন উন্মত ও দ্বিতীয় কথা আমাদের অধীনে অনেক কাজের লোক থাকে তাই ঘরের কাজের লোক হোক দোকানের কাজের লোক হোক মিল ফ্যাক্টরির কাজের লোক হোক এখন আমাদের অনেকে আন্ডারে এদের সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন যে এদের খরচ যদি একটু কমায় দাও মানসব সকান কারণ আপনাদের বলতে হবে এই মাসে তো কাজ হয়েছি কমাই দিলে কাজগুলো করতে হবে তাহলে কাজের লোক পাঠান কাজ বেশি দুইজন ছিল তিনজন করে হয়ে গেল অত আরেকটা বুদ্ধি করতে পারে তারপর ফজিলাত রাখতে হবে কাজ আট ঘন্টা আট ঘন্টায় নেই নয় ঘন্টায় নেই বেতন দেড় গুণ করেছে গুণ করেছেন তাহলে বেতন তুলে তো কাজ কম নিলেন তাকে এই মাসে যে বেতন দিলেন বেতন হিসেবে বারো ঘন্টা ডিউটি করতে হবে দেড় গুণ বেতন আট ঘন্টা থেকে বারো ঘন্টা তার সাথে বারো ঘন্টা লেনদেন তার দিকের কথা কথা আট ঘন্টা তাহলে বেতনের তুলনায় কি করলেন তার কম দিলেন দুটো হেডফোন আপনি করতে পারেন হয় লোক বানাইছেন এই আমলে আনবেন এটা তরিকাও বলতে হবে এই দুই পদ্ধতির এক পদ্ধতি দিয়ে আপনি রসুলের এই কথাটাকে আমলে নিয়ে কোন কথা উচিলা আছে তার সাফাত পাওয়া যাবে আমরা জানি না কোন একটা উচিলা করে যতক্ষণ সাফাত আমরা তখন মুসলিম বিশ্বকর্মা কি করল ওদের পণ্য বর্জন করল করে না এ দাদা দুর্নীতি কি সব বন্ধ করে দিল সবচেয়ে নতুন প্রেমের এটা সাংঘাতিক নিদর্শন রসুল প্রেমে হেসকে রসুলের যে প্রমাণ ঠিক করতে তা উচিত তাদের তিনি যদি ভালো হয় তা বর্জন করতে হবে যদি আল্লাহ রসুল প্রশ্ন করে বলেন এরা রসুল তিনি ব্যঙ্গ করলো তোর দিলে কি কোনো পাপ ছিল না তাদের জিনিসটি খাই আর আজকে আমার কাছে সাফা হয়ে যাচ্ছে এই জন্য যারা এই পণ্য বর্জন করছে তারা একটা রচনা করেছে সরকার তো বলতেছিলাম যে আমাদের আন্ডারে যারা আছে এদেরকে এই দুই পদ্ধতির এক পদ্ধতিতে দুইটি হালকা করতে হবে আল্লাহ নতুন চাইছেন আপনার কাছে দাবি করতে সাফার পাইতে হলে রসুলের কথা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হবে তিন নম্বর আর একটা তিনি চেয়েছেন যে এই মাসে যে ব্যক্তি কোন দাদাকে ইফতার করে কোন দাদাকে ইফতার করে তার সম্পর্কে আল্লাহ রসুল চিন্তা করা বলেছেন কোন দাদাকে ইফতার করাকে তার ব্যাপারে চিন্তা করা বলেছে চান আল্লাহ মাফরা করলেন আল্লাহ তার গোনা মাফ করে দিবে তাকে জান্নাত থেকে মুক্তির সনদ লিখে দেবে মুক্তির সনদ وكان له من الأجر مثله من غير أن ينتقص من أجره شيء এবং তাকে ওই রোজাদার রোজা রেখে যে পরিমাণ সব পেয়েছেন রোজাদারের সব না কমায় এই ইফতার করানোওয়ালাকে ওই পরিমাণ সব দান করবেন রোজাদার রোজা রেখে যে সব পেয়েছে ওই পরিমাণ সব টাকা দেবেন ইফতার চালানো ওলাকে অথচ রোজাদারে সব কি করা হবে না কমানো হবে না মোনামা রোজক থেকে মুক্তির সনদ আর ওই বরাবর রোজা রাখলো যে সে যে বরাবর সব পাইল আমি সেই বরাবর সব পাইলাম ইফতার করা ঠিক না এই ফজিলতের কথা শুনে সাহাবাহাম গরিব মানুষ হাতে গলা কয়েকজন ধনী ছিল আব্দুর রহমানের নাও আব্বাস এরকম সব ইনারা বলেন আল্লাহ আমাদের তো আমি যে চিন্তা প্রতিবাদ করলাম এটা আল্লাহ তালা ওই ব্যক্তিকেও দিবেন যে রোজাদাকে এক ভোগ দুধ খাওয়াই দিচ্ছে আল্লাহ বা একটা খেজুর দিয়ে ইফতার করে একটা খেজুর দিয়ে ইফতার করে আওতার গাছের না অথবা এক গ্লাস পানি খাওয়া বলেন কোন একটা খেজুর শুধু এক গ্লাস পানি চিন্তার করে এক ভোগ এক পিয়ালা দুধ দিয়ে ইফতার করে এখন বাকিগুলো আপনি অনুমান করেন উত্তরটা দিয়ে একটু দিয়ে কি করবে আমি পাতার একটা টুকরা দিয়ে দেবেন প্রত্যেকটা একটা কলা দিয়ে দিলেন যে কলার কলার নাম রাখছি আমি পূর্ণা কলা এক প্রকার কলার নাম রাখছি আমি পূর্ণা কলা মানে পূর্ণা যে চাই কলার চাই এর একটা চিন্তা করে দেবে আল্লাহ তালা ওই তিনও ফজিলা আপনাকে দাম এরপর আল্লাহ রসুল বললেন আর যদি কোনো দাদাকে পেট ধরে করাইতে পারে পেট করাইতে পারে তো আল্লাহ তালা তাকে হাসরের বাজারে জান্নাতের রেজেক দ্বারা এমন ভাবে তৃপ্ত করে দিবেন লাল আসরের বাজারে উপস্থিত হওয়ার পর থেকে নিয়ে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার আর পিপাসা লাগবে না কবরের থেকে তখন আমরা আসরের বাজারে উঠব সেটা কত বছরে দাঁড়াই থাকতে হবে কেউ জানে না কেউ বছর দাঁড়াই থাকতে হবে হিসাব শুরুই হবে না লম্বা আসিস সব নবীদের কাছে দাঁড়ায় কেউ রাজি হবে না আমার সাহস নেই আল্লাহর সামনে যাওয়া শেষ পর্যন্ত এই ঈশার একটা পরামর্শ দিবেন ওনার কথা তুমিও রাজি হবে না বড় আমি পারবো না আমি মারা যাওয়ার পরে আমার উন্মত কি কাণ্ড করছে আমার এবারে আছে আল্লাহর বেটা আর আমার নামে বানাইছে আল্লাহর দেবী এই অবস্থায় আমি আল্লাহর সাথে কিভাবে যাবো উনি কিন্তু শিখায় নাই ওনাকে আসমানে উঠায় না করে ওনার উন্মতে এই কাণ্ড করছে এক ইহুদি আমি আরবি করতে পারি সে আর্থিকভাবে কি হয়ে গেছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে এই ইহুদির বাচ্চা খ্রিস্টানদের পুরা কিতাবটাকে দেখাই খ্রিস্টানদের মূল ইঞ্জিনে কোথাও নেই ইসা আল্লাহ বেটা কোথাও নেই ওনার মা আল্লাহর দিদি এগুলো পরে পর থেকে আসছে এই যে ইহুদির ছেলে খ্রিস্টান হলো সেই পলিসি করে এই কেতাবটাকে পরিবর্তন করেছে সেই ইহুদির ছেলের নাম আর এক ইহুদির ছেলে মুসলমান হয়ে আমাদের কোরআন পরিবর্তন করতে চাইছিল নাম আবদুল্লাহ বিন আবা আবদুল্লাহ বিন সাবা এই দলটাই বলে উসমান গলিকে শহীদ করে দিচ্ছে উসমান গলিকে শহীদ করে দিচ্ছে পরবর্তীতে আলীকে শহীদ করে দিচ্ছে এই আবদুল্লাহ বিন সাবা এরা অনেক চেষ্টা করছিল কিন্তু আল্লাহ রবুল আলমী ইসলাম সম্পর্কে ঘোষণা করতেন যে এটা শেষ ধর্ম এটা আমি নাজন করেছি এটা আমি কেমন পর্যন্ত সংরক্ষণ করবো এগুলো পারে পারে তারা অত করে মার্কেটে বের বছরের দিকে একটু পাল্টায় পুটায় মার্কেটে বের করবে কোনো খরচ শরীর এখনো তারা ইন্টারনেটের মাধ্যমে তোরা বিক্রয় বিক্রয় মুসলমানদের ঢুকার দিচ্ছে তোমাদের এই তোরা এই কথা আছে তোমাদের আলাদা বলে না নোংরা এত সুন্দর কথা আমার আগুলো বড় লাগে কত বলে কোনো আয়াতই না একটা আপনি বানায় কত নম্বর আয়াত ওই আপনাকে দোকান দিয়ে গেল আপনি গুমরা হয়ে গেলেন ওরা আমল করে দান নাম হয়ে গেলেন আপনার আনন্দ বর্তমানে করলেন তার মত আসে হয়ে গেল ইন্টারনেটের আয়াত দিয়ে ওই কোরআন মনে করবেন ইউজেরা বহু আয়াত পাঠাই এই চেষ্টা সত্য সর্বদা এখনো ইন্টারনেটের মাধ্যমে চলতে থাকে শুধু এই জন্য কারণে ঘটেছে না যে আল্লাহ এটাকে সংরক্ষণ করার দায়িত্ব কোরআন আয়াত আমি আব্বুল আলমী এটা সংরক্ষণ করবো আগে তো দায়িত্ব নেন না যদি সংরক্ষণ হয় তাহলে শেষ সময় কি করবেন বলবেন আমার উন্মত একান্ত করবে আমার বাড়িতে আল্লাহ বেটা আমার মায়ের বাড়িতে আল্লাহ দিদি আমি আল্লাহর সঙ্গে তোমার সঙ্গে পারবো না তোমরা যে শেষ নবী মোহাম্মদ এই সব থেকে এসে ইসলামের সময় কথা বলবেন তো সবাই এসে কাকে ধরবে আমাদের নবীকে ধরবে তিনি মাকামে মাহমুদ জায়গায় দেয় চিন্তায় পড়ে আল্লাহ প্রশংসা করেন আল্লাহ বলবে আমি সন্ততা আমি কথা উঠাও আল্লাহ আল্লাহ হিসাব এর আগে কত সূর্য মাথার কাছে চলে আসে কিন্তু পিপাসা লাগবে ঘামে কেউ হাঁটু পর্যন্ত গোনা অনুযায়ী কোমর পর্যন্ত গলা পর্যন্ত কেউ পর্যন্ত ঘামে নিজের ঘামে এই দিনে যে দুনিয়াতে রোজাদারদেরকে তৃপ্তি সহকারে খানা খাওয়াইছে ইফতার করাইছে তার জন্য সনদ দেওয়া হইতেছে ঘাতরে মাঝখানে উঠবে জান্নাতে যাবে কিভাবে বাস্তবায়ন করবো যেসব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছে কাছে কাছে কাছে তাদের ব্যাপারে দুইভাবে বাস্তবায়ন করবো আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছে তাদেরকে পাশে দেওয়া যায় অথবা ইফতারি তৈরি করে বা কিনে টিফিন ক্যারিয়ার ভরে তারা বাসায় পাঠাইতেন কাপের লোকদের জন্য দুধের ব্যবস্থা আর তাকে আপনার বাসায় নিয়ে আসেন আপনি ইফতারি করেন কি করেন আপনার লোককে তার বাসায় পৌঁছায় এবং তার দায়িত্ব কারণ কেউ ইফতারি তার বাসায় পাঠাইছে ওটা দিয়ে শুরু করা তার দায়িত্ব সে আল্লাহকে ঠেকা ভাই আপনাকে ইফতারি পাঠায় আপনার কাছে শুরু করবেন না এটা দিয়ে শুরু করতে হবে পয়লা খাওয়া এটা তেতারিশ পরে হলো তেতারিশ সহায়ক চারটা দিয়ে শুরু করবেন কি ওই ভাই সবটা আপনার সাথে দেখেন আপনি আপনার সাথে বলে কি সব পাবে আপনার সব তো সর্বাবস্থায় কি থাকলো আপনার সব সর্বাবস্থায় কি থাকলো ঠিক থাকলো এই না আরেকজনটা চিন্তা করলে আমার সব কমে যাবে এমন কোনো কথা নেই তাহলে আপনি ওই ভাইকে দিতে কেন তার পণ্য করতেছেন কেন কফিলি করতেছেন তার হাতিয়া পাহাইছে সে মূল্যায়ন কেন করতেছেন না তাকে সব দেন আল্লাহ শিখাইছে আর আপনিও তার সব চান আপনিও পাঠান না কেন হ্যাঁ? আপনিও পাঠান ও পাঠাচ্ছে আপনিও পাঠান সবাই সবাই পাঠায় পাঠাবে মহাব্বত পাবে এক একজন অনেক রোজার কি হয়ে গেল অনেক রোজার সফট হয়ে গেল আল্লাহ রহমত বাহানা চায় আল্লাহ রহমত বাহানা ওই লোক ইফতারে নেই চাপান না তাও আপনি পাঠাইলেন ওর পুরো পরিবারের ইফতারের সব আপনি পেয়ে গেলেন পুরা পরিবারের ইফতারের সব আপনি পেয়ে গেলেন আর আপনি পাঠাইলেন তারপরে তার পরিবারের কয়েকটার সব আপনি বাড়ি বসে পেয়ে গেলেন এইভাবে সব কোনো অসুবিধা আছে করা উচিত এগুলো কাঁচের লোকদের ব্যাপারে তরিকা দাওয়াত করে আনেন না পৌঁছাই আপনার অনেক মহাপত্র লোক বন্ধু মানুষ অনেক দূরে থাকে আপনার বাসা গিলগা পড়ে থাকে উত্তরা এরা দাওয়াত করে আনতে অনেক কষ্ট হয় তার অনেক তেলাওয়াত অনেক দিকের আশ্বাস করতে পারবে অনেক সময় নষ্ট হবে আবার দেখে তাড়াবি করতে পারবে তারা তখন ভালো লাগে এই লোকটাকে কষ্ট দিয়ে আপনার ঢিল গাওয়ানোর থাকবে এর সময় বাঁচানোর জন্য এর ইবাদত মন্ত্রীকে ঠিক রাখার জন্য এর জেলা ঠিক রাখার জন্য আপনি কি করেন কিন্তু নগদ টাকা একে হাজিয়া পেশ করেন হাজিয়া পেশ করেন এই একশো টাকা এই পঞ্চাশ টাকা আমি আপনাকে দিলাম এটা ইফতারিতে কাজে লাগে বলে ওটা দিয়ে কিছু খেজুর দিল কিছু শরবত দিল কিনে ওটা ইফতার করবো আগে ওটা খাইল আমি সব চাই এই জিনিসটা আমাদের দেশে এখন প্রচলন হয় নাই একশো টাকা কেন্দ্রে দেয় পঞ্চাশ টাকা কেন্দ্রে দেয় এগুলো মহাপত কম হওয়ার আলাদা আপনার যদি মহাপত পুরা থাকে একটা কিন্তু দিতে পারবে না একটা কিন্তু আমি হাতে হয়েছে ভাই তার মধ্যে মোড়াই দিলাম এই খেজুরটা আমি খাবো মহাপত যদি থাকে একটা খেজুর একটা আপেল আপনি দিতে পারবেন যদি মহাপত কোনো কমই থাকে তাহলে উসকুস করবে একটা কমলা কেমনে তো বোঝা গেল মহাপত পরিপূর্ণ হয়নি আপনার মহাপত ইজি করে দেয় সহজ করে দেয় আমরা কাজের দ্বারাই বোঝা যাবে ওই জিনিসটা উদ্দেশ্য না ওই ডিজাইন দ্বারা বোঝা যাবে আমরা মহাপর পরিপূর্ণ কিনা একটা খেল যদি দিতে পারেন একটা আপেল যদি দিতে পারেন একটা কমলা যদি দিতে পারেন তাহলে পরিপূর্ণ মহাপথ না হলে পাতলা না পঞ্চাশ টাকা দিচ্ছেন পরিপূর্ণ মহাপথে চলবে কিন্তু উভয় ব্যক্তির সত্যিকার তারা আপসে মহাপথ রাখে এবং আল্লাহর জন্য মহাপত রাখা ইবাদত কারোর সাথে আল্লাহর জন্য মহাপত রাখা ইবাদত আল্লাহর জন্য যদি মুসলমান যদি মহাপত রাখে তো সাত ব্যক্তিকে যে আল্লাহ তালা আলোচনা নিতে ছায়া দিবে ওই ব্যক্তিকেও ছায়া দান করবে এই জন্য তিনি বন্ধু বানানো চাই সিনেমাওয়ালারা টাকা খরচ করে সিনেমার বন্ধু বানায় একজন সিনেমা দেখতে রাজি নেই তাহলে আমি টাকা দিব টাকা খরচ করে সিনেমা বন্ধ বানাই চিন্তা করে মুনা দিয়ে সেটা বন্ধ বানাই মুনা কাজ আপনি দিনের কাজের মাধ্যমে তাকে বন্ধু বানাতে পারেন তাকে টাকা দিয়ে তবলিগ নিয়ে যান তাকে রিক্সা খরচ দিয়ে তোমার মায়ের নিয়ে আসেন আপনি রিক্সা খরচ দিয়ে আসেন এইভাবে তার সাথে বন্ধুত্ব করেন এই বন্ধুত্ব আসলে পায় আপনাকে আরো ছায়া দান কাজেই দূরের বন্ধু বান্ধব দূরের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে গ্রেফতার করার তরিকা তা তৌফিক হয় নগদ টাকা দেয় তা আমি বলতেছিলাম আপনারা তক্তিরে মার কোরআন করেন না আট খন্ডে ফাউন্ডেশন বের করছে আট খন্ডে আর সৌদি সরকার বের করছে এক খন্ডে তফসিলে মার কোরআন মুক্তি শফি রহমাতুল্লাহ তিনি গ্রাম মুক্তি তিনি লিখতে নেই খালি লেখার নাই ওনার কাছে এখন বন্ধু বান্ধব আসতো ওনার বন্ধু বান্ধব যারা সময় দিতে পারে না দেখা করে চলে যায় অনেক ব্যস্ত থাকে না আধা ঘন্টা সময় আছে তা আধা ঘন্টা আমি পাখায় খাওয়া আছে তো খাওয়ানোর টাইম না এই ধরনের বন্ধু বান্ধবদের গুলি নাম্বার টাকা আমি তো আপনাকে খাওয়াতে পারলাম না তা আমি একশো টাকা আপনাকে দিলাম আপনি এটা আমার পক্ষ থেকে খাওয়া যাবে দেনে ওলা যখন নাকি কোন খাত নির্দিষ্ট করে দেয় তখন কিন্তু ওই খাতে দায় করতে হয় সেটা নির্দিষ্ট করে দিতে পারে অথবা অনির্দিষ্ট দিতে পারে তাতে যে কোনো ভালো লাগে কাজে লাগে হতে পারে তার ইত্যাদি থেকে আরো কোন জরুরি কাজে একা আছে তার সেটা জরুরি কিন্তু পয়সা নিয়ে কাজ করতে পারে ওপেন রাখা ভালো ওপেন রাখা ভালো তো উনি শুধু লেখেন নাই উনি আমল করে লেখাই দিয়েছিলেন যেসব বন্ধুরা সবাই দিতে পারবে না টাকা দিই আমরা তো সংক্ষেপে আফসুস করে যাই আমরা কি করি এটা বন্ধ আসলে সংক্ষেপে আফসুস করি তাও ভাই করলে দেখো খাওয়াতে দেখছিল আমি টাইম দিতে পারি এক ধরনের বোনা দেখি কলকাতার হিন্দুরা করে কলকাতার হিন্দু বন্ধু থাকে তারা এটা করে দুই ঘন্টা কথা বলবো তাও খাওয়া যখন ইন্ডিয়া আসবেন তার এখন এমন ভাবে বলবে সাংঘাতিক মেহমানদারি করে অবশ্য মোনাফেক আল্লাহ আমাদের তো মুনাফেক বানায় কেন আপনি আপনি করতে চান আপনি বন্ধুর নেবেন তা খেয়ে দেন যখন আপনার তো পঞ্চাশ টাকা দেন না কি বন্ধ হলো আপনার যা উঠলায় আরো ছায়া উঠতে চান তারপরে পঞ্চাশ টাকা করতে কাজেই যারা দূরে আছে তাদের ইফতারি করানো এই হলো তরিকা আর একটা কথা বলে শেষ করতেছি একটা না দুটো এই মাদ্রাসায় কি আছে লীলা বোর্ডিং আছে না আছে এখানে হিন্দুখান আছে লীলা বোর্ডিং আছে কাজেই যারা আপনারা আছেন বিশেষ করে এই মহল্লা যারা আছেন তারা নিশ্চয় আপনারা যাটা আছে তাদের এইখান থেকে জানেন এইখানে লীলা বোর্ডিং কত খরচ আছে এইখানে প্রয়োজন মেলানো এই মহল্লা মহল্লাবাসের এক নম্বর দায়িত্ব এবার আরো একটা বড় বড় মাদ্রাসা আছে ওইখানেও মেহমান রসুল আছে তাদের জন্য কম বেশি বিক্রি করবেন কিন্তু এই মহল্লা মহল্লাবাসীদের মূল দায়িত্ব এইখানে হেমদোকানের বোর্ডিং এ কি লাগে এটা আগে ব্যবস্থা করা এটা আপনাদের কাছে এক নম্বর দায়িত্ব সেটা দূরে আছেন তারাও কিছু করেন করেন ভালো করেন এই একটা আপিল অর্থাৎ এখান থেকে হিসাব নিয়ে আপনাদের যাতায়াতের একটা অংশ এই নীলাবণীকে আপনার দিবেন দ্বিতীয় একটা কথা সামনে ঈদ আছে রমজানের পরে কি আল্লাহ রসুল সাল্লাহাম বৃষ্টি বাদলের কারণে একবার মাত্র মসজিদে ঈদের নামাজ পড়তে বৃষ্টি বাদলের কারণে ফেরত একবার প্রস্তুতি কি করছিলেন এছাড়া সারা জীবন তিনি মাথার মধ্যে এদের নামাজ পড়ছিলেন ওটা সুন্দর ওটা সুন্দর যাদের ওই ব্যবস্থা নেই তারা অপারক হয়ে মসজিদে পড়বে তো আমার জানা হচ্ছে আপনাদের পাশে ভিতরে একটা মাঠ আছে ভিতরে কি আছে একটা মাঠ আছে বিছানার দরকার নেই আপনারা বিছানা নিয়ে আসবেন জানালার যাত্রী নিয়ে আসবেন মসজিদ কর্তৃপক্ষকে আমি অনুরোধ জানাবো তারা এই মাঠ কর্তৃপক্ষের কাছে যদি একটা দরখাস্ত করে যারা ঈদের নামাজের সময় এই এক দেড় ঘন্টার জন্য এই মাছটা ব্যবহার করার অনুমতি চাই যদি তাদের দয়া হয় একটা মুদ্রা শূন্য চিন্তা করার জন্য তাদেরকে পারমিশন দেয় এই সুন্নটা মোটা হয়ে গেছে মসজিদে নেওয়া আল্লাহ সারা জীবন ময়দানে পড়লেন আমরা মসজিদে এই মোটা সুন্নতটা চিন্তা করার জন্য এই মসজিদে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে কাছে আমার এই দরখাস্ত যে আপনারা আলাপ করেন এই মাঠ কর্তৃপক্ষ তারা আছে দরখাস্ত করেন আল্লাহ চাইতো তারা অনুমতি দিলে এটা মোদ্দা শূন্য কি করা গেল না হলে মধ্যে না যায় তাহলে ময়দানে করবেন তখন আর বকরু হবে না তখন আর এখানে পাওয়া কি হবে না শুরু হবে না শূন্যতে খেলা হবে না মাছ ছিল অনুমতি পাওয়া যায় না চেষ্টাই করা হলো না আগেরটা এখানে পড়া হলো তাহলে তো সুন্নত হবে না আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ হাতিলে সুন্নতকে জিন্দা করা তৌফিক দান করে করেন আলহামদুলিল্লাহ